বারা ইবনু আজিব রদিল্লাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হুদাইবিয়াতে মক্কাবাসীর সঙ্গে সন্ধি করার সময় আলী রাজিয়াল্লাহ আল্লাহ উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন তিনি লিখলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুশ্রিকরা বলল মোহাম্মদুর রসুল্লাহ লিখবে না আপনি রসুল হলে আপনার সঙ্গে লড়াই করতাম না তখন তিনি আলীকে বললেন ওটা মুছে দাও আলী রাজিয়াল্লাহ আল্লাহ বললেন আমি মুছব না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সঙ্গে সন্ধি করলেন যে তিনি এবং তার সঙ্গী সাথীরা তিন দিনের জন্য মক্কায় প্রবেশ করবেন এবং জুলুব্বান ব্যতীত অন্য কিছু নিয়ে প্রবেশ করবেন না তারা জিজ্ঞেস করল জুলুব্বান মানে কি তিনি বললেন জুলুব্বান মানে ভিতরে তরবারিসহ খাপ